নূরেতে গড়া নবীদের সেরা কায়নাত্রে মোল কায়নাত্রে মোল আমার নবী জি মোহাম্মদ রাসূল আমার নবী জি মোহাম্মদ রাসূল নূরেতে গড়া নবীদের সেরা নূরেতে গড়া নবীদের সেরা কায়নাতের বল নবীজি কায়নাতের বল তয়রার মাঝে যারে নেই গো বল তয়রার মাঝে যারে নেই গো সমতল তয়রার মাঝে যারে নেই গো সমতল তয়রার মাঝে যারে নেই গো সমতল নূরেতে গড়া নবীদের সেরা সেরা কায়নাতের মন নবীজি কায়নাতের মন ধরার মাঝে জারি নেই গো সমতল ধরার মাঝে জারি নেই গো সমতল নোরেতে গড়া নবীতের সেরা কায়নাতের মন নবীজি কায়নাতের মন ধরার মাঝে জারি নেই গো সমতল ছাড়ি নেই গো সমতল খোদা তালা রহিন রানিতে দেখো নুরানিতে গড়িল নবীকে নিজ কুদরাতে দেখো নিজ কুদরাতে খোদা তালা রই নুরানিতে দেখো নুরানিতে গড়িল নবীকে নিজ কুদরাতে দেখো নিজ কুদরাতে নিজেই তিনি নাম রাখিলেন নিজেই তিনি নাম রাখিলেন মোহাম্মদ রসল তরার মাঝে জানি নেই কো বল তরার মাঝে জানি অনেক সমতল নূরেতে গড়া নবীতের সেরা নূরেতে গড়া নবীতের সেরা কায়নাতের মন নবীজি কায়নাতের মন তরার মাঝে জানে নেই গো সমতল নিজের সাথে নাম জড়িয়ে রাখে নাম জড়িয়ে রাখে নবীর নামের দরদ নিজেই পড়েন খোদা নিজেই পড়ে নিজের সাথে নাম জড়িয়ে রাখে নাম জড়িয়ে রাখে নবীর নামের তরুণ নিজেই পড়ে খোদা নিজেই পড়ে সকল নবীর সেরা করে সকল নবীর সেরা করে পাঠাইলে রব বল তরার মাঝে জানি নেই গো সমত বল তরার মাঝে জানি নেই গো সমত নোরে এতে গাড়া নবীদের সেরা নোরে এতে গাড়া নবীদের সেরা কায়নাতের মূল নবীজে কায়নাতের মন তরার মাঝে জানি নেই গো সমত বল তরার মাঝে কবি মাসো আলম বলে ভাই আলম বলে ধন্য হল ভাই আবু সালে ভাই আবু সালে কবি মাসুম আলম বলে ভাই আলম বলে ধন্য হল ভাই আবু সালে ভাই আবু শেষ নবীজির উম্মা তুমি শেষ নবীজির উম্মা তুমি যিনি সাফাতের মল তরার মাঝে জারি নেই গো সমতল তরার মাঝে জারি নেই গো সমতল তরার মাঝে জারি নেই গো সমতল তরার মাঝে জারি নেই গো সমতল এতে গড়া নবী তের সেরা কায়নাতের মন নবীজি কায়নাতের মল তরার মাঝে জানে নেই গো সমতল দরার মাঝে জানে নেই গো সমতল নোরেতে গড়া নবীদের সেরা কায়নাতের মন নবীজি কায়নাতের মন তরার মাঝে জানি নেই গো সমতল তরার মাঝে জানি নেই গো সমতল তরার মাঝে জানি নেই গো সমতল